ও বন্ধুরে কেমন করে সিলেট ছেড়ে রই ও বন্ধুরে কেমন করে সিলেট ছেড়ে রই সিলেট আমার রূপের রানী সবার কাছে কই ও বন্ধুরে কেমন করে সিলেট ছেড়ে রই ও বন্ধুরে কেমন করে সিলেট ছেড়ে রই সিলেট আমার রূপের রানী সবার কাছে কই ও শুনছেন কবি নাজমুল ইসলাম মকবুলের কথা ও সুরে আরিফ রব্বানের কণ্ঠে কেমন করে সিলেট ছেড়ে রই সিলেটেতে আছেন শুয়ে শাহজালালাউলিয়া শাহপরানার পরাণের বুরহানুদ্দিন তিনশো ষাটাউলিয়া হাইরে তিনশো ষাটাউলিয়া সিলেটেতে আছেন শুয়ে শাহজালালাউলিয়া শাহপরানার পরাণের বুরহানুদ্দিন তিনশো ষাটাউলিয়া হাইরে তিনশো ষাটাউলিয়া এত অলের পরশ তুমি পাবে বলো কই ও বন্ধুরে কেমন করে সিলেট ছেড়ে রই ও বন্ধুরে কেমন করে সিলেট ছেড়ে রই সিলেট আমার রূপের রানী সবার কাছে কই ও বন্ধুরে কেমন করে সিলেট ছেড়ে রই ও বন্ধুরে কেমন করে সিলেট ছেড়ে রই সিলেটের ওই জফলং তার রূপে এত মধু জাদু কাটা নদীর রূপে আছে রূপের জাদু হাইরে আছে রূপের জাদু সিলেটের ওই জাফলং জন্তার রূপে এত মধু জাদু কাটা নদীর রূপে আছে রূপের জাদু হাইরে আছে রূপের জাদু নাজবুল বলে টাঙ্গু আর ওই রূপে পাগল হই ও বন্ধুরে কেমন করে সিলেট ছেড়ে রই ও বন্ধুরে কেমন করে সিলেট ছেড়ে রই সিলেট আমার রূপের রানী সবার কাছে কই ও বন্ধুরে কেমন করে সিলেট ছেড়ে রই ও বন্ধুরে কেমন করে সিলেট ছেড়ে রই ও বন্ধুরে কেমন করে সিলেট ছেড়ে রই ও বন্ধুরে কেমন করে সিলেট ছেড়ে রই ও বন্ধুরে কেমন করে সিলেট ছেড়ে রই ও বন্ধুরে কেমন করে সিলেট ছেড়ে রই